দেশের বারোটা বাজল গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল প্রেম পীড়িতির গানে দেশের বারোটা বাজল গো দেশের বারোটা বাজল গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গেল ও গেল প্রেম বিরীতির গানে দেশের বারোটা বাজল গো দেশের বারোটা বাজল গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গেল ও গেল প্রেম প্রীতির গানে দেশের বারোটা বাজল গো ওরে বর্তমানের পোলা পানের মাথা নষ্ট হইল গো মমতাজের গানে ওরে বর্তমানের পোলা পানের মাথা নষ্ট হইল গো মনির খানের গানে দেশের বারোটা বাজল গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গের প্রেম পিরিতির গানে দেশের বারোটা বাজল গো ছোট্ট পোলা পানের মুখে একই শুনি হাই ভালোবাসার চাপে নাকি ওরাও ফাইটটা যায় রে ওরাও ফাইটটা যায় ছোট্ট পোলা পানের মুখে একই শুনি হাই ভালোবাসার চাপে নাকি ওরাও ফাইটটা যায় রো ওরাও ফাইটটা যায় ওরে মা বাবার হি আল্লাত পাইয়া মা বাবার হি আল্লাত পাইয়া সমাজ নষ্ট করলো গো প্রেম প্রীতি করে দেশের বারোটা বাজলো গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গেরো প্রেম প্রীতির গানে দেশের বারো বারোটা বাজলো গো দেশের বারোটা বাজলো গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গেরো প্রেম পিরিতির গানে দেশের বারোটা বাজলো গো ভালোবাসার নামে হায়রে ওদের ধোকা দিয়া মেয়েরা তো মনের সুখে হাসে খিটখিটাইয়া রে হাসে খিটখিটাইয়া ভালোবাসার নামে হায়রে ওদের ধোকা দিয়া মেয়েরা তো মনের সুখে হাসে খিটখিটাইয়া গো হাসে খিটখিটাইয়া ওরে ওই প্রেমেরই ফাঁদে পৈরা ওই প্রেমেরই ফাঁদে পৈরা গাঞ্জা বিড়ি টানে গো যুবক পোলা পানে দেশের বারোটা বাজল গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গেল ও গের প্রেম পিরিতির গানে দেশের বারোটা বাজল গো দেশের বারোটা বাজল গো ভালোবাসা ভাষার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল ও গের প্রেম প্রীতির গানে দেশের বারোটা বাজলো গো দেশের বারোটা বাজলো গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল প্রেম প্রীতির গানে দেশের বারোটা বাজল গো দেশের বারোটা বাজলো গো ভালোবাসার গানে সমাজ নষ্ট হইয়া গেল ও গেল প্রেম প্রীতির গানে বন্ধুরা আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা পরিবেশনা পরিবেশনা